প্রথমত নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে সেই বাড়াবাড়ির ধারাবাহিকতাই ছিল এক হলো আল্লাহর রসুলদেরকে মোহাব্বত করতে গিয়ে তাদেরকে আল্লাহর জাতি নূরের তৈরি তারা আল্লাহর অবতার এরকম ভাবে তারা মানুষ নন তারা আলেমুল গাইব এরপরে নবীদের মহাব্বতের নামে আরো যত কুসংস্কারের তৈরি নবীর নামে মিলাদ দিন আমরা আজকে আলোচনা করব প্রথমে যে নবীর মোহাব্বত এটাই মানের অঙ্গ আল্লাহর রসুল সাল আলহি ওসাল্লাম এবং আল্লাহ সুবাহান নিজেও কোরআনুল করিমে স্পষ্ট করে দিয়েছেন যে রাসুলের মোহাব্বত করা এটা ওয়াজিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমের সূরায়ে তওবার 24 নম্বর আয়াতে বলছেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره হে নবী আপনি আপনার উম্মতদেরকে তথা সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন ইনকানা আবাউকুম যদি তোমাদের পূর্বপুরুষ পিতা দাদা পূর্বপুরুষ মাতা ইত্যাদি ও আবনাউকুম তোমাদের সন্তান নাতি পুতি ওয়া এখওয়ানুকুম তোমাদের ভাই বোন ইত্যাদি ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রী সন্তান ও আশিরাতুকুম তোমাদের পরিবার তুমুহা এবং যে সম্পদ তোমরা অর্জন করো কাসাদাহা ব্যবসা বাণিজ্য যা সব সময় তোমাদের চিন্তা থাকে আশঙ্কা থাকে কখন কোনটা ক্ষতি হয়ে যায় কেন তার নাহা এবং তোমাদের বাড়ি ঘর যা তোমরা পছন্দ করো এই কয়টা জিনিসের মহাব্বত যদি তোমাদের কাছে বেশি হয় এখানে আল্লাহ তালা আবা হুকুম এক আপনা হুকুম দুই এখওয়ান হুকুম মানে ভাই তিন আজওয়াজ হুকুম চার আশিরাত হুকুম পাঁচ আমওয়াল হুকুম ছয় তেজারাতুন সাত মাসাকিন বাড়িঘর আট আটটা জিনিসকে উল্লেখ করে তারপরে বলেছেন এই আটটা জিনিসের মহাব্বত ভালোবাসা যদি তোমাদের কাছে বেশি হয় আহাব্বা ইলাইকুম তিনটা জিনিসের থেকে সেই তিনটা জিনিস কি কি মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি এক হলো আল্লাহর চেয়ে দ্বিতীয় হলো আল্লাহর রাসূলের চেয়ে তৃতীয় হলো আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে এই তিনটা জিনিসের থেকে যদি তোমার উপরের আটটা জিনিসের মহাব্বত বেশি হয় ফাতারাব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করো আমরিহি আল্লাহর আদেশ আসা পর্যন্ত তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গজব এবং তোমাদের উপর বিপদ দেওয়া পর্যন্ত অপেক্ষা করো এতে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও মহাব্বত করতে হবে আল্লাহর রাসূলকেও মহাব্বত করতে হবে এই জন্য আমরা হাদিসেও দেখি আল্লাহ সুবাহ আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম ইরশাদ করেছেন বুখারি শরীফের হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده যেই আল্লাহর হাতে আমার জীবন ওই আল্লাহর কসম করে বলছি লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কোন ব্যক্তি মমিন হতেই পারে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি যতক্ষণ না আমি তার কাছে তার পিতামাতা তার পিতা এবং তার সন্তান চেয়ে বেশি প্রিয় না হব মুসলিম শরীফের আর একটা হাদিস আনাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন যে রাসুল্লাহ সাল আলিয়াল্লামের সাথ করেছেন ওয়ালাদিহি নাস তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মমিন হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে বেশি প্রিয় হব তার পিতা তার সন্তান এবং তার সমস্ত অন্য সমস্ত লোকদের থেকে অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলে এটা বোখারি হাদিস তিনি বলেন যে কুন্না মান নবী সাল্লাহ আলাইসাল্লাম আবদুল্লাহ ইবনে হেসাম বয়ান করেন আমরা একদিন আল্লাহর রসুল আলাই ওসাল্লামের দরবারে ছিলাম ওয়াহুয়া আখিজুন বিয়াদি অমর আব্দুল খত্তাব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর আব্দুল খত্তাবের হাত ধরেছিলেন ফাকাল লাহু ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমর বললেন ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহ রাসূল লা আনতা হাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন লা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন আপনি আমার কাছে সব কিছুর থেকে বেশি প্রিয় ইল্লা মিন নাফসি তবে আমার জানের চেয়ে আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده না যে আল্লাহর হাতে আমার জীবন তার কসম করে বলছি তুমি এখন মমিন হতে পারো নাই হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা যতক্ষণ না আমি তোমার কাছে তোমার জান তোমাদের জীবনের চেয়ে তোমার জীবনের চেয়ে বেশি প্রিয় না হব ফাকাল আল্লাহ ওমর অমর বললেন ফাইন্নাহু আল্লাহ আন ওমর রাজি আল্লাহ তালু আসলে বিষয়টা আগে হয়তো চিন্তা করেন নাই আল্লাহ রাসুল সাল্লাম যখন বললেন তখন তিনি চিন্তা করলেন এরপর উত্তর দিলেন যাহা আপনি এখন আমার কাছে আমার জানের চেয়েও বেশি প্রিয় অল্লাহ আন্তা হাব্বু ইলাইয়া মিন নাফসি আপনি আমার কাছে আমার জানের চেয়েও বেশি প্রিয় ফকাল নবী সাল্লাম আল্লাহ অমর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন হ্যাঁ এখন তুমি পূর্ণ মমিন হয়েছে এখন মমিন হয়েছ এই কয়টা হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর রসুল সাল আলী আসাল্লামকে ভালোবাসা আল্লাহর রসুল সাল আলী আসাল্লামকে মহাব্বত করা এটা ওয়াজিব প্রতিটি মোমিনের জন্য এই জন্য কোরআন হাদিসের শব্দ হলো ভালোবাসা মাহাব্বাত মাহাব্বাত মানা হয় কোনো ভালো জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়া এটা বিভিন্ন কারণে হতে পারে মাহাব্বাতটা কখনো হয় স্বভাবগত আর কখনো হয় নিজের জ্ঞানের কারণে বিবেকের কারণে যেমন মনে করেন ঔষধ খায় মানুষ তিতা এরপরে ঔষধ খায় ভালোবাসে ঔষধকে কি জন্য তার মনে চায় না খেতে কিন্তু তার আকল তার জ্ঞান বলে এটা আমাকে খেতে হবে আল্লাহর রসুল ওসাল্লামকে যদি তবে এইভাবে ন্যাচারাল ভাবে স্বভাবগত ভাবে যদি ভালোবাসা নাও যায় কারো অন্তর এরকম না হয় তৈরি তাহলে অবশ্যই এই দ্বিতীয় প্রকারের মহাব্বত অবশ্যই তৈরি করতে হবে কারণ প্রথম প্রকারই জরুরি স্বভাবগতভাবে মানুষ একজনকে মহাব্বত করে কি কারণে কেউ মহাব্বত করে তার সৌন্দর্য দেখে কেউ তার যোগ্যতা দেখে কেউ আপনত্ব দেখে আল্লাহ রসুল সাল আলিয়াল্লামের মধ্যে আল্লাহ রাব্বুল আলমের সবগুলোই দিয়েছিলেন একদিকে তার সৌন্দর্য যেমন তার বাহ্যিক সৌন্দর্য ছিল তার বিতর্গত সৌন্দর্য তেমনই ছিল আর একদিকে তার যোগ্যতার কারণে আল্লাহ রসুল সাল আলি যে অনুদান অনুগ্রহ গোটা দুনিয়ার উপরে এটা যারা ইতিহাস জানে যারা পৃথিবীকে যারা জানে তারা সকলেই জানে এরপরে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের নিকট হওয়া মমিনদের জন্য তিনি কোরআনে বলা আছে আর নবী আউলা বিল মমিনদের কাছে নবী তাদের জীবনের চেয়েও বেশি প্রিয় এইভাবে মহাব্বাতের যে কারণগুলো আছে এই কারণগুলো আল্লাহর রসুলের মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যায় এই জন্য আল্লাহর রসুলকে মহাব্বত করা ওয়াজিব এটা প্রথম বিষয় এখানে আরো একটা কথা বলে দিই আমাদের দেশে মহাব্বতের নামে একদল মানুষ নিজেকে আশেখের রাসুল দাবি করে আশেখ শব্দটা কোরআনের কোথাও উল্লেখ করা হয় নাই কারণ এস্কো শব্দ আশেক শব্দটা আরবিতে ব্যবহার হয় যেমন বাংলাতে প্রেম প্রীতি এসব অর্থে এটা ফালতু ছেলেরা যেটা করে মেয়েদের সাথে এই সব বাজে অর্থে ব্যবহার করা হয় এই জন্য আল্লাহ সুহান আল্লাহর মহাব্বতের ক্ষেত্রেও এবং আল্লাহর রাসুলের মহাব্বতের ক্ষেত্রেও আশেক শব্দটা কোথাও উল্লেখ করেন নাই কারণ এটা ভুয়া অভিনয় এবং অবাস্তব যে ভালোবাসা অথবা নষ্ট ভালোবাসা সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি বোঝা গেল আমাদের দেশেও যারা আশেক রাসুল বলে নিজেদের দাবি করে তারা আসলে প্রকৃতপক্ষে আল্লাহ রসুলের আশেক মোহাব্বত করে না বরং তারা কি অভিনয় করে মিষ্টি খাওয়ার জন্য মিলাদ খাওয়ার জন্য এবারে আসুন আসল যে বিষয়টা আল্লাহর রাসুলের মোহাব্বত আল্লাহর রাসুলের আনুগত্য করার মধ্যে খালি ভালোবাসার দাবি করলে মোহাব্বত পূর্ণ হয় না বরং আনুগত্য করার মাধ্যমে হলো আসল মোহাব্বত এ সম্পর্কে কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরায়ে আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله হে নবী আপনি লোকদেরকে জানিয়ে দিন আপনার উম্মাদেরকে জানিয়ে দিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন ইনকুম তুম তু হিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার ইত্তেবা করো এখানে বলা হয় নাই যে আমার মহাব্বত যদি করো তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাইলে তোমরা নবীকে ভালোবাসো ভালোবাসার দাবিদার হও আশেকে নবী সম্মেলন করো ঘরে ঘরে মিলাদ দাও নবীর জন্মদিনের জশ্নে জুলুস যে মিলাদ বের করো আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর নবীর জন্মদিনের রাস্তা এরকম মিছিল করেছেন কোন হাদিস পাওয়া যাবে আল্লাহর নবীর সাহাবিরা অথবা আল্লাহর নবী নিজে আল্লাহর নবীর জন্মদিনে ঈদ পালন করেছেন কোন হাদিস পাওয়া যাবে এখন তৈরি হয়েছে ঈদ এ মিলাদ নবী হাদিসের যতগুলো হাদিস আছে আপনি সব হাদিসের কিতাব একটা অধ্যায়ের শিরোনাম পাবেন বাবু বাবুল ঈদ আইন দুই ঈদ সম্পর্কে ঈদুল আদহা ঈদুল ফেতর আর অন্য অন্য কিছু বিষয়গুলোকে ঈদ বলা হয়েছে যেমন জুমার দিনকে ঈদ বলা হয়েছে কিন্তু এত শব্দ উল্লেখ করার পরেও আল্লাহর নবীর জীবনের সব কিছু যেখানে হাদিসে উল্লেখ করা আছে সেইখানে আপনারা দেখবেন এখন আপনারা যারা বুড়া যারা আছেন তারাও দেখবেন হয়তো আপনাদের ছোটবেলায় বা যৌবনেও শোনেন না ঈদে মিলাদুলনবী এই কয়েক বছর ধরে ঢাকা এবং পাকিস্তানের কিছু লোকেরা এই নতুন ঈদের জন্ম দিয়েছে ঈদে নবী আল্লাহর নবী নিজে তার জীবদ্দশায় ঈদে মিলাদুলনবী উদযাপন করেছেন কিনা সাহাবাই কেরাম করেছেন কিনা আমরা হাদিস তালাশ করে দেখি যে আল্লাহর নবী কোথাও এটা করেন নাই হ্যাঁ একটা আবুদাউদের একটা হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমরা সোমবারে রোজা রাখো কারণ আমি সোমবারে জন্মগ্রহণ করেছি তাহলে রোজা রাখতে পারো সোমবারে এ রোজা রাখে নাকি এরা রোজা রাখার খবর নাই যেটা আছে ওটার খবর নাই আছে ঈদে মিলাদুল নবী তাছাড়া এই যেই দিনটাকে ঈদে মিলাদুল নবী পালন করা হচ্ছে রবিউল আব্বালের বারো তারিখ ইতিহাসের যত কিতাব সিরাতের যত কিতাব তালাশ করে দেখবেন কেউ এটা প্রমাণ করতে পারে নাই যে এই দিনে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন আরবি মাস যদি উনত্রিশ ধরা হয় বা তিরিশ ধরা হয় বা একটা উনত্রিশ বা তিরিশ কোনোভাবেই আল্লাহর রাসুল সালাম যে বছর জন্মগ্রহণ করেছেন সেই বছর সোমবারও হবে আবার বারো বলে আব্বাল হবে তা মিলানো যায় না সোমবার ঠিক রাখলে বারো ঠিক থাকে না বারো ঠিক থাকলে সোমবার ঠিক থাকে না এই জন্য মহাদ্দিসিনে ক্রামদের এবং ঐতিহাসিকদের বেশিরভাগদের রায় হল আল্লাহর নবীর জন্ম গ্রহণ করেছেন নয় রবির আব্বাল আর অফাত মৃত্যু হয়েছে বারোই রবির আব্বাল বোঝা গেল বারোই রবির আব্বাল জন্ম আল্লাহ রসুল গ্রহণ করেছেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে কিন্তু আল্লাহর নবী যে বারোই রবিউল আব্বাল ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন এতে কোনো দ্বিমত নাই তাহলে বোঝা গেল আল্লাহর নবীর মৃত্যু দিনটাকে আল্লাহ নবীর মৃত্যু দিবস যারা ক্রমে সেই দিনটাকে ঈদে মিলাদ নবী পালন করা মানেই হচ্ছে যারা আল্লাহর নবীর দুনিয়া থেকে চলে যাওয়ায় খুশি যারা আল্লাহর নবীর আদর্শকে ভালোবাসে না আল্লাহ নবীর সুন্নাকে প্রতিষ্ঠা করতে চায় না তারাই কেবল ঈদে মিলাদ নবী পালন করে ঠিক কিনা আমরা এখন প্রমাণ করব এটা আমার দাবি আল্লাহ বলছেন ফাত্তাবি যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর মহাব্বত চাও তাহলে উন আমার এত্তেবা করো এত্তেবা মানে কি তবে উন তাবি উন বলা হয় আরবিতে গরুর বাছুরকে গরুর বাছুর গরু যেদিকে যায় তার বাছুর পিছনে পিছনে সেদিকে যায় তার বুঝে আসুক বা না আসুক তার জ্ঞানে ধরুক বা না ধরুক সর্বাবস্থায় সে তার মায়ের অনুসরণ করে ঠিক তেমনি ভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আল্লাহ রব্বুল আলমিন মানে ফত্তাবি হওনি তোমার বুঝে আসুক বা না আসুক তোমার বিবেকে ধরুক বা না ধরুক তোমার যুক্তিতে মিলুক বা না মিলুক আমার আল্লাহর হুকুম আমি আল্লাহর নবীর আদর্শকে আমার নবীর সুন্নাকে আমার নবীর তরিকাকে তোমাদের পালন করতে এভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে ফত্তাবি হওনি এখন আসুন যারা ঈদে মিলাদ নবী উদযাপন করলো তারা কি আল্লাহর নবীর অনুসরণ করে আসুন কেমনে করে দেখাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম নিজে বলেছেন লা তোমরা কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাওয়া তোমাদের আত্মা তোমাদের নফস তোমাদের প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি তার পূর্ণ আনুগত্য না করবে জোরে বলুন সুবাহ বোঝা গেল আল্লাহ রসুলের মহাব্বত হবে কি আল্লাহ রসুলের অনুসরণ করার মাধ্যমে না শুধু দাবি করার মাধ্যমে আল্লাহ রসুল পরিষ্কার বললেন আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বললেন সুরায় আল ইমরানের একত্রিশ নম্বর আছে কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি আপনার ওই উম্মদদেরকে ভালো বলে দিন স্পষ্ট বলে দিন যারা আপনার জন্মদিন ঈদে মিলাদুল উদযাপন করে যারা বাইতুল মোকাররা মসজিদকে সুসজ্জিত করে যারা সারা দেশে ছুটি দেয় আপনি তাদেরকে জানিয়ে দিন কুল ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও আল্লাহকে সত্যি ভালোবাসো ফাত্তাবিউনি তাহলে আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আমি যা নিয়ে এসেছি তার আনুগত্য করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আয়াতে ব্যাখ্যা দিয়েছেন লা হাত্তা হাওয়াহু তবান লিমা জিতু বিহ আমি যা নিয়ে আগমন করেছি এর পূর্ণ আনুগত্য যতক্ষণ পর্যন্ত কেউ না করবে ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারে না এবারে আসুন আমরা কোরআনকে জিজ্ঞেস করব যে রসুলের মোহাব্বত করলে চলবে কিনা নাকি আমনে আরো কিছু করতে হবে কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট করে দিয়েছেন যে বিষয়টা আজকে যারা ঈদে মিলাদ উদযাপন করলো তাদের সাথে আমরা আয়াতগুলো মিলাবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসটাকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে আগমন করেছেন যেই কারণে আল্লাহর রাসূলের এত মর্যাদা সেই জিনিসটার নাম কি কোরআন কোরআনে বারবার বলেছে والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياتك আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন যিনি তোমাদের কাছে আল্লাহর আয়াতকে পাঠ করবে তাহলে বুঝা গেল এটা আমি আগেও বলেছি যে আল্লাহর রাসুল সাল আলাই ওসাল্লামকে আল্লাহ তালা এত বড় মর্যাদা দিয়েছেন কিসের কারণে যেহেতু সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম তার উপরে নাজিল করা হয়েছে তিনি এই কোরআনের শিক্ষক এই কারণে আল্লাহর রাসুলের মর্যাদা ঠিক কিনা লাইলাতুল কদরের মর্যাদা কিসের জন্য লাইলাতুল কদর রমজান মাস পৃথিবীর ইতিহাসে কত আসলো কত গেল কেউ কোনোদিন খবর রাখারও প্রয়োজন মনে করে নাই কিন্তু বিশেষ একটা কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গেল কোরআন বলছে শাহরু কোরআন রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে বোঝা গেল রমজানের এত মর্যাদা রমজানের এত ফজিরত এই সব কিছুর মূল উৎস হচ্ছে কোরআনুল করিম ঠিক কিনা ঠিক লাইলাতুল কদর এর এত মর্যাদা লাইলাতুল কদর খৈরুম আলফে শাহার লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই হাজার মাসের চেয়ে উত্তম হওয়ার মূল কারণ কি আল্লাহ তারা শুরুতেই বলেছেন আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে এই কারণে লাইলাতুল কদরের মর্যাদা রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই কারণে রমজানের মর্যাদা আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হয়েছে এই কারণে নবীজির মর্যাদা ঠিক কিনা এরপরে এখন আসুন এই কোরআনকে যারা বাস্তবায়ন করবে কোরআনকে যারা পালন করবে কোরআনকে যারা ঠিক মতো মানবে তারাই হলো সত্যিকার রসুলের মহাব্বতকারী ঠিক কিনা আল্লাহর রসুল সাল্লামের এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তারা বলছেন যে মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা দাবি করে আপনার উপরে ইমান এনেছে আপনার মহব্বত আপনার আশেক আল্লাহ তালা বলছেন আলাম তারা আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে আপনি কি দেখেন ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করে যারা ধারণা করে দাবি করে যে তারা আপনার উপরে যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্বে যত কিতাব নাজিল করা হয়েছে সবগুলোর উপর ইমান এনেছে এই দাবি করে অথচ তারা বিচার ফয়সালা নিয়ে যায় তাগুতের কাছে কার কাছে তাগুত মানে কি এখানে শয়তান না শয়তান না শয়তান শয়তানের কি চেয়ার আছে নাকি শয়তানের টেবিল আছে এজলাস আছে যেখানে লোকেরা দলে দলে বিচার নিয়ে যায় এইখানে তাগুত বলতে বলা হয়েছে যারা এজরাসে বসে মসনাদে বসে আল্লাহর দেওয়া বিধানকে আল্লাহর দেওয়া হুকুমকে আল্লাহর দেওয়া ফতুয়াকে বাতিল করে কোরআনের বিধানকে বাতিল করে নিজেরা মন গড়া আইন তৈরি তাদেরকে বলা হয় কি মানব রচিত আইনে যারা বিচার করে সেই বিচারকদেরকে বলা হয়েছে তাগুত পরিষ্কার আয়াত কোরআনুল করিমের সুরায় নেসার ষাট নাম্বার আয়াত আল্লাহ বলছেন আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন না যারা দাবি করে যে তারা আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এবং আপনার আগের যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে সবগুলোর প্রতি ইমান এনেছে অথচ তারা বিচার নিয়ে যেতে চায় তাগুতের কাছে কার কাছে তাহলে বোঝা গেল এখানে তাগুত বলতে এমন কেউ কে বোঝানো হচ্ছে যার কাছে লোকেরা বিচার ফয়সলা নিয়ে যায় আর সে আল্লাহর কালাম দিয়ে ফয়সলা করে না বরং সুযোগ পেলে আল্লাহর কালাম কি করে বাতিল করে এদেরকে বলা হয় কি আল্লাহ তালা বলছেন অকাদ উমেরু আইয়াক ফুরু অথচ তাদেরকে আদেশ করা হয়েছে এই তাগুতকে বর্জন করা শয়তান চায় এই লোকদেরকে আল্লাহর থেকে অনেক দূরে নিয়ে যেতে সোরাইনে সার উনষাট নাম্বার আয়াত এরপরে আর এক আয়াত আল্লাহর নবীর দরবারে একটা বিচার গিয়েছিল বিচারটা একজন এহুদি আর একজন মুসলিমের মধ্যে ঝগড়া হয়েছিল তাই নিয়ে আল্লাহর রসুল সাল আলহি ওসাল্লাম উভয় পক্ষের বক্তব্য শোনার পরে দেখলেন যে এটা এহুদির পক্ষে আর ওই মুসলিমটা এখানে অন্যায়ভাবে দাবি করছে আল্লাহর রসুল সাল আলহি ওসাল্লাম এহুদির পক্ষে রায় দিলেন কিন্তু ওই যে মুসলিম সে আসলে মুসলিম না মুসলমান ছিল কি ছিল মুসলমান বোঝেন নাই কোরআনে যাদেরকে বলা হয়েছে মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমরা পাক্কা মমিন আশেকে রাসুল আল্লাহ রাব্বুল আলমিন বলছেন না এরা মমিন না এরা মুনাফিকেরা কি মুনাফিক এই মুনাফিক মার্কা একজন মুসলমান এই লোকটা ওই কাফের রেখে বলল যে আমি এই বিচারটা ওমর আব্দুল খত্তাবের কাছে একটু আপিল করতে চাই সে মনে মনে ভাবল অমর আব্দুল খত্তাব কুফফারদের বিরুদ্ধে কঠোর তার কাছে বিচার গেলে আমি তো মুসলমান এই নাম শুনি আমার পক্ষে রায় দিবেন এহুদি চিন্তা করল যে নবীর ন্যায় বিচার করে ওই নবীর শিষ্যরা অন্যায় বিচার করতে পারে না নিশ্চয়ই সেও ন্যায় বিচার করবে আমার কোনো আপত্তি নেই চলো অমর বিন খত্তাবের আদালতে আবার আপিল করা হলো অমর বিন খত্তাবের কাছে যখন ওই মুসলমানটা বয়ান দিচ্ছিল এক ফাঁকে এহুদি বলল যে অমর এই বিচারটা তোমার নবীর কাছে গিয়েছিল নবী আমার পক্ষে রায় দিয়েছেন কিন্তু তোমার ওই মুসলিম ভাই সেটা মানতে পারে নাই এই কথা শোনার পরে অমর ইবনে বলেন তাই নাকি ঘরে গেলেন সোজা একটা খোলা তরবারি নিয়ে আসলেন এরপরে বললেন আল্লাহর নবীর বিচারের পরে যদি কোনো ব্যক্তি অমর আব্দুল খত্তাবের কাছে বিচারের সানি করাবার জন্য আসে আপিল করার জন্য আসে তার সানিটা এইভাবেই করা হয় এই বলে তরবারি দিয়ে আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেললেন বিষয়টা এ পর্যন্ত থাকলো না এই লোকের আত্মীয় স্বজন আছে এরা আল্লাহর নবীর কাছে চলে গেল জিয়া রাসুল আল্লাহ যদি কোনো ব্যক্তি বিচারের জন্য আপিল করে তাহলে তাকে হত্যা করা যায় কিনা এটা সহজ বিষয় যে হত্যা করা যায় না আল্লাহর রসুল সাল্লাহামের না এটা হত্যা করা যাবে কি জন্য এবারে লোকগুলো বলো তাই যদি হয় অমর হত্যা এমন একটা লোককে হত্যা করেছে যে তার কাছে বিচারের আপিল করেছিল আমরা এই হত্যার বিনিময় অমর হত্যা অমর হত্যাকে হত্যা করতে বলবো আমরা দাবি করছি তাকে কেসাস আর হত্যা করা হোক কেসাস আল্লাহর রসুল সাল্লাম বারবার বলতে লাগলেন অমর কি এমন একটা কাজ করতে পারলো আমি তো ধারণাও করতে পারি নাই আল্লাহর রসুল বারবার এমন কথা বলছেন সঙ্গে সঙ্গে কোরআন আয়াত নাজির হয়ে গেল সূরা আল ইমরানের চুয়ান্ন নম্বর আয়াত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া তাসলিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনার কোনো চিন্তার কারণ নেই অমর আব্দুল খত্তাব যেই লোকটাকে হত্যা করেছে ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুন না আপনার রবের কসম সে মমিন না কোন ব্যক্তি মমিন হতে পারে না লা ইউমিনুন হাত্তা কাফিমা ফিমা সাজারা বাইনাহুম তাদের পারস্পরিক যত বিবাদ ঝগড়া যত মামলা হবে এই সবগুলোর বিচার ফয়সলা আপনার কাছে নিয়ে যাবে এরপরে আপনি বিচার করবেন আপনি যেই বিচার করবেন সেই বিচার তারা মেনে নিবে ওয়ুসাল্লিমু সম্পূর্ণ মেনে নিবে তার মনের মধ্যে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব কোন সংশয় থাকতে পারবে না এরকম পুরা যদি মেনে না নেয় সে মমিন নয় সুতরাং ওই লোকটা মানতে আপনার ফয়সলা এটা সাধারণ আপিল নয় একটা নবীর ফয়সালাকে সে মানতে পারে নাই নবীর ফয়সালাকে সে গ্রহণ করে করতে পারে নাই নবীর ফয়সলায় সন্তুষ্ট হতে পারে নাই সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর ফয়সলায় সন্তুষ্ট হতে পারে না মনের মধ্যে সংশয় থাকে সে ব্যক্তি মোরতাদ হয়ে যায় আর মোরতাদের স্বার্থে হত্যা করা অমর হত্যার তাই হত্যা করেছে ঠিক কাজই করেছে পরিষ্কার হয়ে গেল আল্লাহ এবং আল্লাহর রাসুলের পক্ষ থেকে যদি কোন সিদ্ধান্ত এসে যায় নিশ্চিত জানা যায় এটা আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ তাহা ঠিক করতে পারে অনেকে এখন রাসুল বলেছেন বলে মিথ্যা আদিস বান করে জাল হাদিস বয়ন করে এটা যাচাই করার অধিকার আপনার আছে কিন্তু যদি কোরআনের কোন স্পষ্ট বিধান থাকে আল্লাহ নবীর সহি হাদিস দ্বারা কোনো বিধান প্রমাণিত হয় এরপরে যদি কোন মুসলমান ব্যক্তি নামে মুসলিম এই বিচারকে মানতে পারে না এই যুগে চলে না অথবা এটাকে বাতিল করতে চায় এই আয়াত পরিষ্কার করে দিচ্ছে আল্লাহ তারা কথম করে বলছেন ও ব্যক্তি মমিন না সে মুনাফিক কাফের আমার ভাইরা কোরআনে আরো আয়াত আছে আল্লাহ তারা বলছেন মা কান আলে মুমিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল্লাহু রাসূল আন ইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন ইনদিহিম আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কোনো ফয়সালা করেন তখন কোন মুমিন ব্যক্তির অধিকার থাকে না তার কোনো এখতিয়ার থাকে না স্বাধীনতা থাকে না এখানে তার নিজস্ব কোনো মতামত দেওয়ার কি বলেছেন আল্লাহ তারা বলেছেন এবারে আসুন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে হুকুম দিয়েছেন নারীদেরকে পর্দা করতে হবে আমার জাতি আদালত থেকে রায় দিল নারীদেরকে পর্দার জন্য বাধ্য করা হবে না ও আমার জাতি পর্দার হুকুম দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে এবং সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন তারা নিজের উপরে জেলবাব করে নেয় পর্দা ঝুলিয়ে দেয় এটা এজন্য যাতে করে তাদেরকে উত্তপ্ত করতে না পারে আল্লাহ বললেন পর্দার হুকুম দিক দিয়ে পর্দা করলে ইফতিজিং বন্ধ হবে নারী উত্তক্ত বন্ধ হবে নারী নির্যাতন বন্ধ হবে আদালত থেকে যারা আল্লাহর এই বিধানকে বাতিল করলো আল্লাহর বিধানকে অচল করে দিল অমুসলমান চিৎকার মেরে বড় তারা মুসলমান না কাফের পরিষ্কার কাফের এরপরে আল্লাহ তালার আইন সম্পত্তির আইন আল্লাহ তালা সুরায় নেশার উনষাট নাম্বার আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ তারা তোমাদেরকে হুকুম দিচ্ছেন ওসিয়াত করছেন আল্লাহর নির্দেশ আল্লাহ তারা এটা কোনো অলির জন্য কোন বুজুর্গের জন্য কোনো মুফতির জন্য অথবা কোন মহাদ্দেশের জন্য অথবা কোনো নবী রসুলের জন্য এটা বলার অপেক্ষা রাখেন নাই আল্লাহ তারা নিজে পরিষ্কার করে দিয়েছেন সম্পত্তির বিধান সম্পর্কে আল্লাহ তারা সুস্পষ্ট বিধান দিয়েছেন নবীর জন্য রাখেন দেখেন নাই কোরআন পরিষ্কার বলেছে ইউসি কুমুল্লাহু আল্লাহ তারা তোমাদেরকে ওসিয়াত করছেন লিজ্জাকারে মিসফি আউলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে সম্পদ কেমনে বন্টন হবে আল্লাহ বসে আল্লাহ তোমাদের হুকুম করছেন লিজ্জাকারে মিসলু হাজরুং সাইয়াইন একটা পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে আল্লাহ ভালো জানে না তুমি ভালো জানো আল্লাহ তারা পর্দার হুকুম দিয়েছেন কি জন্য আমি বলেছি আগেও এই যে বাতিগুলো জলে কয়টা তার লাগে দুইটা তার লাগে দুইটা তার ছাড়া বাতি জ্বলে এখন দুইটা তার রাবার দিয়ে পেঁচানো আছে কিনা পর্দা আছে কিনা ওই দুইটা তার ছাড়া বাতি জ্বলবে না কিন্তু খবরদার ওই বাতি জ্বালাইতে হইলে তার দুটোকে রাবার দিয়ে পেঁচাতে হবে পর্দা করতে হবে এরপরে নির্দিষ্ট জায়গায় মিলাতে হবে নির্দিষ্ট নিয়মে মিলাতে হবে তারপরে ওর থেকে আলো বের হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলম বলছেন হুন্না লিবাসুল্লাহ কুমান তুমি লিবাসুল্লাহ হুন্না এই পৃথিবীতে পুরুষ এবং নারী এই দুই সম্প্রদায়ের লোক ছাড়া আলো ছড়াবে না আলোকিত মানুষ হবে না কিন্তু শর্ত হচ্ছে রাস্তাঘাটে মিললে চলবে না ওই রাবারের পর্দা পর্দায় যেমন যেমন ভাবে আপনার তারের ভিতরে রাবার থাকে ঠিক তেমনি ভাবে দুইটা তার ছাড়া যেমন একটা বাতি জ্বলবে না নারী পুরুষ ছাড়াও আলোকিত মানুষ হবে না কিন্তু শর্ত হচ্ছে ওই তার যেরকম রাবার দিয়ে পর্দা করা আছে নারী পুরুষকেও পর্দা করতে হবে সেই পর্দা করার পরে নির্দিষ্ট নিয়মে বিয়ে করতে হবে বিয়ের মাধ্যমে তারপরে নির্দিষ্টভাবে মিলবে তারপরে আল্লাহ তারা সুসন্তান দান করবেন ঠিক কিনা এখন যারা পর্দার বিধানকে বাতিল করে দিল নারীদেরকে উত্তপ্ত করার ব্যবস্থা করে দিল নারীদেরকে চুল ফুলাইয়া চেহারা খুলে এরপরে এখন তো মশারি দিয়ে জামা বাইর করে কি দিয়ে মশারি দিয়ে জামা তৈরি করলো এরপরে হাই হিলের জুতো পরলো এরপরে ফরিং এর মতো নাচে আর হাঁটে এই সমস্ত ইবলিস গুলো যখন রাস্তা দিয়ে চলে ও আমার জাতি যুবকদেরকে উত্তক্ত করে এরা উস্কানি দেয় এরা এরপরে যুবকরা যদি এদেরকে উত্তক্ত করে যুবকদেরকে এক ছেড়ে দোষ দেওয়া যাবে এই জন্য কোরআন আগে বলেছে জানিয়া তু জানি আগে জানিয়া মেয়ে লোকদের কথা বলা হয়েছে কারণ মেয়েরা যদি পুরুষদেরকে উস্কানি না দেয় মেয়েরা যদি পুরুষদেরকে উত্তক্ত না করে তাহলে পুরুষরা মেয়ে নিজেদেরকে উত্তপ্ত করতে পারে না এই জন্য মনে রাখতে হবে পর্দার বিধানকে বাতিল করলো এরপরে আল্লাহর বিধান এক একটা করে বাতিল করলো সুদের বিধান আগেই বাতিল করেছে এরকম ভাবে এক একটা বাতিল করে মূর্তি বোধা চালু করলো এই সব করে এখন ক্ষান্ত হয় না এখন গোটা আল্লাহর ফতোর উপরে হাত দিয়েছে কিছুর উপরে আমার ভাইয়েরা ফাতুয়া মানি কি ফাতুয়া আলোচিত সময় এখন আলোচিত বিষয় একটা ফাতুয়া মানি হচ্ছে সিদ্ধান্ত দেওয়া সমস্যার সমাধান দেওয়া তার মানে হচ্ছে মুসলিম জীবনে আল্লাহর হুকুম মানতে গিয়ে মুসলিমদের জীবনে যে কোনো বিষয়ে সমস্যা দেখা দিবে কোরআন সুন্না মোতাবেক আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নীতিবিধান আছে এইটা বলে দেওয়ার নাম কি ফাতোয়া এইটার উপরে যারা পড়াশোনা করে যারা এটায় পারদর্শী হয় এবং এই ফতুয়া যারা দেয় তাদেরকে বলে মুফতি তাদেরকে বলা হয় কি এবার আল্লাহ তারা কোরআনে বলেছেন বহু জায়গায় বলেছে হে নবী আপনাকে লোকেরা ফতুয়া জিজ্ঞেস নেশা যেমন সুরায় নেশার একশো আট সাতাশ নম্বর হাতে বলা আছে হে নবী আপনাকে লোকেরা ফতুয়া জিজ্ঞেস করবে মেয়েদের ব্যাপারে আপনি বলে দিন আল্লাহ তারা তাদের ব্যাপারে ফতুয়া দিচ্ছেন ফতুয়া দিচ্ছেন কে মুসলমান আল্লাহ তারা যে ফতুয়া দিচ্ছেন এই ফতুয়া যারা বাতিল করতে যাবে তাকে ফতুয়া বাতিল করতে পারবে না নিজেরা বাতিল হয়ে যাবে যুগে যুগে ফেরান ধ্বংস হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে আমান ধ্বংস হয়েছে ইবলিসের মতো যারা আল্লাহর বিধানকে নিয়ে বাতিল করার চক্রান্ত করবে ফতুয়াকে বাতিল করার চক্রান্ত করবে তারা দুনিয়া থেকে ফেরানদের মতো নিশ্চিন্ন হয়ে যাবে ঠিক কিনা সব আমার ভাইরা মনে রাখতে হবে ফতুয়া দিয়েছেন কে পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কালে পাহাড় ভাঙ্গের মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মনে রাখতে হবে তোমাদের দাদারা পর্যন্ত আল্লাহর বিধান বাতিল করতে গিয়ে ভারত ছাড়া হয়েছে ঠিক কিনা যে কেহ আল্লাহর বিধানে হাত দিয়েছে হাত পুড়ে গিয়েছে তোমরাও যদি আল্লাহর বিধান বা হাত দেওয়া শুরু করো জেনে রাখবে তোমাদের হাত পুড়বে মাথা পুড়বে করিজা পুড়বে পুড়ে জাহান নামে হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআনে ভতুয়া দিচ্ছেন আল্লাহ তারা সুরায় নেসার একশো ছিয়াত্তর নম্বর আয়াত বলা আছে হে নবী আপনার কাছে লোকেরা ফতুয়া চাইবে কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা হে নবী আপনি বলুন যে আল্লাহ তারা ফতুয়া দিচ্ছেন কালালা সম্পর্কে ফতুয়া দিচ্ছেন কে এরকম বহুত আয়াত আছে ফতুয়া দেওয়া সম্পর্কে কাজে কোরআনে ফতুয়া আছে আল্লাহর নবী ফতুয়া দিয়েছেন ওলামা একরাম যুগ যুগ ধরে ফতুয়া দিচ্ছেন এই ফতুয়া বন্ধ করার অধিকার কারো আছে যারা ফতুয়া বন্ধ করবে আল্লাহ তারা তাদেরকে দুনিয়ার থেকে বন্ধ করে দেবেন ঠিক কিনা তুলা গাছ ফল যখন বেশি পাকে দামি ফলগুলো যত মজবুত পাকে অত ডালগুলো নিচে চলে আসে ঠিক কিনা আর তুলা ফল কি হয় যত পাকে তত হালকা হয় উপরে উঠে শেষকালে কি হয় ফেটে যায় বাতাসে উড়ে যায় ঠিক তেমনি ভাবে তুলা ফলের মতো যারা কোরআনকে চ্যালেঞ্জ করে ফতুয়াকে বন্ধ করতে চায় আল্লাহর পর্দান বিধানকে বন্ধ করলো মিরাসের আইনকে যারা বাতিল করলো জেনে রাখবেন তারাও এই পৃথিবীর থেকে তুলার মতো উড়ে যাবে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ভাইয়েরা আমার আল্লাহর বিধানকে বাতিল করে মুসলমান থাকে তাহলে শয়তানের দোষ ছিল কি শয়তান আমি একথা আগেও বলেছি আজকে আমার করে আসছে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাই সালাতামকে বললেন জান্নাতে বসবাস করো যা মনে চায় তা খাও যেথায় ইচ্ছা সেথায় যাও কোরআন বলছে وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما এ আদম তুমি জান্নাতে তুমি আর তোমার স্ত্রী বসবাস করো যেথায় ইচ্ছা সেটায় যাও যা মনে চায় তা খাও ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা কিন্তু খবরদার খবরদার এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে কিন্তু জালেম হয়ে যাবে নির্দিষ্ট গাছের কাছেও যাবি না আদম আলাইহিস সালাম আল্লাহর সেই হুকুম রক্ষা করতে করতে পারলেন না ওই ফল খেয়ে বসলেন আল্লাহ জিজ্ঞেস করেন আদম তোমাকে আমি নিষেধ করেছিলাম এই গাছের কাছেও যেতে কেন গেলা কেন খাইলা আদম কোন যুক্তি বেশ করেছিল সঙ্গে সঙ্গে বললেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও রব্বুল আলামিন আমি অন্যায় করে ফেলেছি জুলুম করে ফেলেছি পাপ করে ফেলেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো তুমি যদি আমাকে দয়া না করো আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব জাহান্নামে হয়ে যাব আল্লাহ মাফ করেছেন কিনা কোরআন বলছে ফাতাবা আলাইহি বেলা তারা কি সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিয়েছেন কয় যে আমরা তো শুনলাম ওই যে হুজুর আওয়াজ করে কয় যে সাড়ে তিনশো বছর কানছে কানতে কানতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে গালে খাল হয়ে গেছে পাখিরা বৈশা তারপরে পানি খাইছে এরপরে আকাশের ওই যে আরসের দিকে তাকাইছিল সেইখানে মনে পড়লো আল্লাহর নামের সঙ্গে মোহাম্মদ নাম আছে এইটা মনে পড়ার পরে তারপরে মাফ করছেন মিথ্যা কথা পুরা ঘটনা মিথ্যা আল্লাহ তারা কোরআন স্পষ্ট করে দিয়েছেন ফাতাবা আলাইহি আল্লাহ তারা সঙ্গে সঙ্গে কবুল করলেন আর এরা বলবে না ওই যে সাড়ে তিনশো বছর কাছে বলে তাহলে দুনিয়ায় কেন পাঠাইলো দুনিয়া পাঠাইছেন ভিন্ন আল্লাহ তারা ক্ষমা করেছেন ঠিক কিন্তু ওই যে ফলটা খেয়েছিল ওই ফলের ক্রিয়া হলো পায়খানা ধরা কি ধরা জান্নাতে অন্য কোন খাবারে পায়খানা ধরে না ধরবেও না ইনশাল্লাহ আবার সামনে আপনারা যখন বেসতে যাবেন আল্লাহ তারা যদি নেয় সেখানে জান্নাতের কোনো নেয় আমাদের পায়খানা হবে না ডেকুর হবে ঘাম বের হবে সেই ঘামের ঘেরান হবে মেষকম্বারের মতো এইভাবে খাবার শেষ হয়ে যাবে আবার খাবে জান্নাতের অবস্থাটা এরকম কিন্তু ওই নির্দিষ্ট গাছের ফলের অবস্থা ছিল ওটা খেলে পায়খানায় ধরবে খাওয়ার পরে পায়খানায় চাপছে এখন কি করবে আল্লাহ কায় জান্নাতে পায়খানা করার কোনো সুযোগ নেই মিনহা জামিয়া তাড়াতাড়ি পৃথিবীতে নামো ওইখানে গিয়ে পায়খানা করো পায়খানা পেশাব করে নাপাক দূর করে যদি পবিত্র হয়ে আসতে পারো আমি তোমার জন্য জান্নাতের দরজা আবার খুলে দেবো ঠিক কিনা আল্লাহ আবার খুলে দিবেন আজ পায়খানা নিয়েই মরো সিরিক নিয়ে মরো বেদাত নিয়ে মরো যা করেছো ওই কাম করে মরো তাহলে জান্নাতের দরজার খোলা হবে না ঠিক কিনা আমি বলছিলাম আদম অন্যায় করলো আল্লাহ তালা মাফ চাইলেও ক্ষমা করে দিলেন আল্লাহ তালা মাফ করে দিলেন এবারে আসেন ইবলিস আল্লাহ রব্বুল আলম ইবলিসকে হুকুম দিলেন আদমকে সেজদা করো ইবলিস সেজদা করলো না আদমের মতোই তো অন্যায় করলো আল্লাহ তারা ইবলিসকেও জিজ্ঞেস করলেন ইবলিস মা মানাকা আমার আমি যখন তোকে হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য কেন করলি না এবলিস যদি বলতো আল্লাহ অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি মাফ করে দাও আল্লাহ মাফ করতেন কিনা ইবলিস কি তা বলেছে ইবলিস উল্টা যুক্তি বেশ করলো এইটা আসল বিষয় এবলিস বলল আনা খায়রুম মিনহু আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো তার মানে ইবলিস বলতে চাচ্ছে আল্লাহ তোমার হুকুমটা যুক্তিতে মেলে না তোমার হুকুমটা ঠিক হয় নাই আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি আগুনের গতি ঊর্ধ্বে মাটির গতি নিম্নে আগুন নিচে জ্বালাইলে উপরে উঠে মাটি উপরে ছুঁড়ে মারলেও নিচে পড়ে যায় সুতরাং যুক্তির কথা হলো বিজ্ঞানের কথা হলো আধুনিকতার কথা হলো এই দাবি হলো এই যে আদম শ্রদ্ধা করবে আগুনের সামনে আমার সামনে আমি আদমের সামনে নয় যুক্তি ছিল কার শয়তানের যুক্তি এটা বোঝা গেল এখনো যারা বিভিন্ন অজুহাতে পর্দার আইন বাতিল করলো এরকম ভাবে সম্পত্তির আইন বাতিল করলো আল্লাহ এরকম বিধান যেটা যুক্তির সঙ্গে মিলে না সেই আইনগুলোকে এক প্রকারে বাতিল করছে অ মুসলমান চিৎকার মেরে বলো তাদের প্রথম ব্যক্তি প্রথম লিডারের নাম কি তারা কার দালাল কার আসে শয়তানের আশে কোন সন্দেহ আছে মধ্যে এই শয়তান ভুল করেছিল কারণ হুকুম করেছিলেন কে আল্লাহর হুকুম তার বুঝে আসুক বা না আসুক একটা পিঁপড়াকেও যদি শ্রদ্ধা করতে বলতেন তাহলে সেটাও তার জন্য করা ফরজ ছিল আদমের বিষয় না হুকুমটা কার ওই যে কিসা আছে গল্প যে এক বাদশাহ তার একটা কৃতদাসকে খুব বেশি পছন্দ করতেন মহাব্বত করতেন এবং বড় বড় মন্ত্রীদের সঙ্গে তাকেও রাখতেন বলা হয় সুলতান মাহমুদ আয়াজের মাহমুদের কথা তার কৃতদাস ছিল আয়াজ মন্ত্রীদের মধ্যে তাদের চুচেরা শুরু হলো তিনি একদিন সবাইকে দাওয়াত দিলেন সবাইকে একটা হিরকের পেলা বা স্বর্ণের পেলায় নাস্তা দিয়ে বললেন যে নাস্তা খাওয়ার পরে পেলাটা ভেঙে ফেলো সবার নাস্তা খাওয়া শেষ হয়ে গেল পেয়ালাটা নিয়ে নাড়াচাড়া করে কি দামি পেয়ালা কি সুন্দর পেয়ালা এটা ভাঙলে কেমন হয় আয়াজের নাস্তা খাওয়া শেষ এক আছাড় দিয়ে গুড়ি গুড়ি করে ফেলছে এবারে বাচ্চা জিজ্ঞেস করো মন্ত্রীদেরকে যে আপনাদের হুকুম ছিল নাস্তা খাওয়া শেষ হলে পেয়ালাটা ভেঙে ফেলা কেন ভাঙ্গেন নাই মন্ত্রীরা বলল এত দামি পেয়ালা এত সুন্দর পেয়ালা এটা ভাঙলে কেমন হয় আচ্ছা এবারে আয়াসকে জিজ্ঞেস করে আয়াস বেটা গোলাম তুই কি জানো পেয়ালার দাম কত এত বড় বড় মন্ত্রী দেখো না পেয়ালাটা ভাঙে নাই তুই কেন ভাঙলি আয়াস বলল আমি গোলাম ঠিকই কিন্তু আমি কোন সাধারণ দরবারের গোলাম নই আমি খলিফাতুল মুসলিমিনের দরবারের গোলাম এই পেয়ালার মূল্য সম্পর্কে আমারও ধারণা আছে আমিও জানি কত মূল্য কিন্তু আমি চিন্তা করেছি অন্যটা আপনার নির্দেশ ছিল এই পেয়ালা ভেঙে ফেলার আমি চিন্তা করলাম পেয়ালাটা ভাঙলে আপনার আদেশ রক্ষা পায় আর যদি আমি পেয়ালা না ভাঙ্গি আপনার আদেশটা ভেঙে যায় আর এক লাখ টাকা দামের একটা পেয়ালা রক্ষা পায় আমি আয়াজের কাছে এরকম একটা নয় দুটো নয় লক্ষ লক্ষ পেয়ালা ভেঙ্গে চুরমার করা সম্ভব আপনার একটা আদেশকেও অমান্য করা সম্ভব নয় ঠিক তেমনি ভাবে এখানেই পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিয়ে দেখলেন কে মানে কে মানে না যারা আল্লাহর হুকুমকে বুঝে আসুক বা না আসুক বিনা বাক্যে বিনা প্রশ্নে বিনা দ্বিধাদ্বন্দ্বে সম্পূর্ণ মেনে নেয় তার নাম মুসলিম সে মুসলিম সে আল্লাহর বান্দা আল্লাহ নবীর উম্মত আর যারা এর বিরুদ্ধে যুক্তি বেশ করে এই যুগে চলে না নারীদেরকে ঠকিয়েছে এরকম অবাস্তব প্রশ্ন করে তারা আল্লাহর কাছে মুসলিম না কাফের পরিষ্কার মনে রাখতে হবে আমি কথা বলছি না যে একজন লোক রোজা রাখে নাই সেজন্য কাফের একজন লোক হজ করে নাই সেজন্য কাফের হয়ে গেছে এটা আমি বলছি না বাকি যে বিষয়টা হচ্ছে এই যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে এই যুগে চলে না বা চললেও এটা ভালো না এরকম কারণে আল্লাহর কোন বিধানকে বাতিল করে তারা স্পষ্ট মুসলিম থাকে না তারা কাফের হয়ে যায় এবারে কোন আলেমদের দ্বিমত নাই সর্বসম্মতিক্রমে কোরআনের কোন একটা বিধানকে আল্লাহর নবীর সহি হাদিস দ্বারা প্রমাণিত কোন একটা বিধানকে যদি কোন ব্যক্তি অস্বীকার করে সে মুসলমান না কাফের দুনিয়ার সমস্ত ওলামাইকেরাম সর্বযুগে আলেমদের এক ফতুয়া যে সে ব্যক্তি মোরতাদ হয়ে যায় কাফের হয়ে যায় সে ব্যক্তি মুসলমান থাকে না সুতরাং যারা পদে পদে আল্লাহর বিধানকে পরিবর্তন করছে ও আমার জাতি এই লোক লোকগুলো মুসলিম না কাফের এবারে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলমী এই যে ব্যাপারে পরিষ্কার করে দিয়েছেন আমাদের মনে রাখতে হবে আমি যে বিষয়টা আজকে আলোচনা করছি তা ছিল আমাদের ধারাবাহিক আলোচনা সেটা ছিল এই আল্লাহর রসুলের মহাব্বাত করা ওয়াজিব সেই মহাব্বাতটা হবে কি খালি দাবির মাধ্যমে না নবীর অনুসরণ করার মাধ্যমে খালি দাবি করলে নবীর মহাব্বত হবে এই জন্য বলেছেন তাসির রাসুলা ও আংতা তুজিহিরু হুব্বাহু হাদা লাউমরি ফিল ফিআলে বদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লাতাতাহু ইন্নাল মুহিব্বা লিমাই ইউহিব্বু মুতিউ তুমি আল্লাহর নবীর আদর্শ আল্লাহর নবীর সুন্নার পরিপন্থী কাজ করো আবার দাবি করো আমি আশেকের রাসূল আমি মহাব্বতের রাসূলের দাবিদার তোমার মহব্বতের দাবি সত্য হলে তুমি তার অনুসরণ করতে ঠিক কিনা মুখে দাড়ি নাই বউ বলছে দাড়ি কাটো আল্লাহর রসুল বলছেন ওফুল্লাহিয়া দাড়ি ছাড়ো আল্লাহর রসুলের কথাকে বাদ দিয়া বউয়ের কথার অনুসরণ করে এগুলো মুসলিম না পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহর নবীর সুন্না দাড়ি রাখা দাড়ি নাই মুখে দাবি করে আশেখ রাসুল কি দাবি করে হাদিস একটা জোনা সহিয়াদ অনেকগুলো আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন যে প্রত্যেক নবীর সব নবীর দশটা শূন্য শুরু করা শুননা এই দশটা মধ্যে একটা আছে দাড়ি রাখা এজন্য আগের যুগের ফেরাউনের দাঁড়িয়ে ছিল মুসালাম ফেরাউন যে ওই যে ফেরাউন খেপে গেছিল জানেন কি জন্য মুসালাম ফেরাউনের দাড়ি ধরে জোরে জোরে টানতে শুরু করছিলেন তখন ফেরাউন বলল এই তো আমার দুশ্মন এটা মেরে ফেলবো শেষ পর্যন্ত আসে না না কি এটা বুঝে না কিছু ঠিক আছে পরীক্ষা করবো এক পাশে একটা মিষ্টি রাখলো অথবা হিরকের খণ্ড রাখলো আর এক পাশে আগুন রাখলো ধরা দিছিল হিরকের খণ্ডই জিব্রাইল তাড়াতাড়ি আগুনে হাত দাও নাহলে বাড়ি ফেলবে আগুনে হাত দিল ও আমার ভাইয়েরা বোঝা গেল ফেরাউনের কি ছিল আবু জাহেলের দাঁড়িয়ে ছিল মক্কার যে কাফের আবু জাহেল তারও কি ছিল দাঁড়িয়ে ছিল আল্লাহ রসুলের সাহাবি আব্দুল মাসুদ তাকে জবাই করার পরে দাড়ি ধরে তারপর জবাই করছেন তাহলে বোঝা গেল এই সবগুলোর কি ছিল আর এখন আশেকে রাসুল দাবি করে পীর আছে বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ মুড়ি কি নাই দাড়ি নাই আশেকে রাসুল আমার ভাইয়েরা সেই জন্য আমি কোরআনের স্পষ্ট আয়াত পেশ করেছি আল্লাহ তালা করে বলেছেন কুল ইং তুম তু হেব্বুন আল্লাহ হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন ইনকুম তুম তু হেব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবি তাহলে তোমরা আমার ইত্তেবা করো আমার অনুসরণ করো আমরা কি আল্লাহ রসুলকে মহাব্বত করবো রাসুলের হুকুম অনুসরণ করে না খালি মুখে মুখে দাবি করে আল্লাহ রসুল বলেছেন তোমার দিন শিক্ষা করো নিজের সন্তানদেরকে দিন শিখাও আমরা নিজের সন্তানকে দিন শিখাবো না নিজের সন্তানকে পড়াবো ইংলিশ মিডিয়াম স্কুলে অথবা কুফাদের স্কুলে যেখানে মেয়েদেরকে এখন কি করে একটা ঘাগরি পড়ায় রিক্সা উঠলে পরে কাপড় উঠে যায় উলঙ্গ করে মেয়েদেরকে স্কুলে দেওয়া হচ্ছে আজকে মেয়েদেরকে এরপরে খ্রিস্টানরা ওই স্কুলে কাজ করে বার্থডে না থাকে জন্মদিবস না থাকে তবু জিজ্ঞেস করে আজকে তোমাদের কারো জন্মদিন আছে একজনকে আছে আমি তোমাদের সবাইকে চকলেট খাওয়াচ্ছি এইভাবে মুসলমান সমাজে এই ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকিয়ে দেওয়ার জন্য এভাবে এহুদি খ্রিস্টানদের তরিকা ঢুকাবার জন্য এহুদি খ্রিস্টানদের পোশাক ঢুকাবার জন্য কাজ চলছে আর মুসলমান সন্তানদেরকে দাবি করে আমরা মুসলমান ছেলেদেরকে পড়ায় ইংলিশ ওই খ্রিস্টানদের স্কুলে ছেলেদেরকে পড়ায় ওই ড্যাম নটরে কোথায় যেখানে ঢুকলি দেখে খ্রিস্টানদের কি খ্রিস্টানদের সবকিছু ওখানে আছে ঢুকলি দেখে ইসা আলাহিসাল্লাম দাঁড়িয়ে আছে ওনার বাচ্চা কোলে মারিয়াম দাঁড়িয়ে আছে এরকম বিভিন্ন জিনিস দেখে মুসলমানদের ইমান আকিদা নষ্ট করার চক্রান্ত চলছে এই সবগুলো করে আবার দাবি করে নবীর কি এই জন্য আমি বলেছি যদি সত্যিকার আশিক হও আমাদের উচিত আমরা কারো কেউ তিরস্কার করার জন্য না নিজেদের জন্য আমরা আমল করব আমরা আমাদের জীবনে প্রত্যেকটা কাজে কাজে আল্লাহর নবীর সুন্নাকে অনুসরণ করবো ঠিক কিনা আমাদের সব থেকে উল্টা আল্লাহ নবী বলেছেন ডান বাম ডান দিয়ে কাজ শুরু করো আমরা কই লেফট রাইট লেফট রাইট করেন এগুলো আমার এই বইতে আছে বই নিয়ে যাবেন আজকে আজকে পর্যাপ্ত বই আছে এই বইগুলো কিনবেন দুইটা বই বের হয়েছে এর মধ্যে সবগুলো আছে এই কথা এই ডান বাম এই সমস্ত তারপরে এতক্ষণ যা বহন করলাম আল্লাহর বিধান এই চুরি করা বিধান জেনাবা বিচারের বিধান সম্পত্তি বিধান সুদের বিধান সুদ সম্পর্কে স্পষ্ট অনেক লম্বা লেখা আছে এই জন্য এগুলো পড়বেন পড়ে তারপরে আল্লাহর বিধানকে জানবেন এই বইগুলো কোনো খাজা কেসা লেখা না পীরের কেসা না বাবা দান পীর দাদা দান পীর নানা দান পীর চোদ্দ গোষ্ঠী পীর এই কেসা দিয়ে বই লেখা হয় নাই এই বইগুলো কোরআন এবং হাদিসেরা আলোকে পুরা দলিল সহকারে এই বইগুলো পড়বেন এরপরে এই নিজের ইমান অর্জন যাচাই করবেন আল্লাহর কাছে যেন একজন মমিন হিসেবে উঠা যায় আল্লাহ তারা আমাদের সে তৌফিক দান করুন আমিন